এমন একটা গায়ে যাবে কিনা তুমি এমন একটা গায়ে যাবে কিনা তুমি এমন একটা গায়ে যাবে কিনা তুমি যে গায়েতে আছে রে ভাই সবুজ ঘেরা ভূমি যে গায়েতে আছে রে ভাই সবুজ ঘেরা ভূমি যে গায়েতে আছে রে ভাই সবুজ ঘেরা ভূমি এমন একটা গায়ে যাবে কিনা তুমি এমন একটা গায়ে যাবে কিনা তুমি চক্ষু তোমার হইব শীতল যে দেখ ফিরে চাও নদীর বুকে দেখবে তুমি পালতোলা ওই নাও চক্ষু তোমার হইব শীতল যে দিক ফিরে চাও নদীর বুকে দেখবে তুমি পালতোলা ওই নাও জল ছোয়া ওই দেবে প্রাণটা জুড়ি এমন একটা গায়ে যাবে কিনা তুমি এমন একটা গায়ে যাবে কিনা তুমি যে গায়েতে আছে রে ভাই সবুজ ঘেরা ভূমি যে গায়েতে আছে রে ভাই সবুজ ঘেরা ভূমি এমন একটা গায়ে যাবে কিনা তুমি এমন একটা গায়ে যাবে কিনা তুমি পুকুর ঝিলে দেখবে তুমি স্বচ্ছ জল রাশি সবুজ গাছের ফাঁকে দেখবে সূর্যি মামার হাসি পুকুর ঝিলে দেখবে তুমি স্বচ্ছ জল রাশি সবুজ গাছের ফাঁকে দেখবে সূর্যি মামার হাসি শিশির ভেজা দুর্বা ঘাসে দেবে তোমায় তুমি এমন একটা গায়ে যাবে কিনা তুমি এমন একটা গায়ে যাবে কিনা তুমি যে গায়েতে আছে রে ভাই সবুজ ঘেরা ভূমি যে গায়েতে আছে রে ভাই সবুজ ঘেরা ভূমি এমন একটা গায়ে যাবে কিনা তুমি এমন একটা গায়ে যাবে কিনা তুমি এমন একটা গায়ে যাবে কিনা তুমি এমন একটা গায়ে যাবে কিনা তুমি এমন একটা গায়ে